এর নামকরণ কেন নামকরণের কারণ যেটা বলে মশুরের নাম মশুর কেন হইল এর কারণ কি যাকে বলে নামকরণের কারণ হ্যাঁ যেমন সুরে বাকারাকে বাকারা সুরে বাকারা কেন বলা হয় কারণ সেই সুরায় বাকারার গাভীর ঘটনা বর্ণনা করা হয়েছে ঠিক না এইরকম সুরা নাসকে সুরা নাস কেন বলা হয় বলবে যে এই সুরায় আন্নাস শব্দটি উল্লেখ হয়েছে এখানে ঘটনার কথা বলা যাবে আলাদা হয়ে গেল তাহলে বলছেন যে মশহুরের তারিফ মানে সংজ্ঞা মশহুরের তারিফ মানে সংজ্ঞা ক বলছেন লোগাতান আবিধানিক অর্থ হচ্ছে হোয়া ইসম মফুলিন ওর শাব্দিক একটু তাহকিক করেছে যে এটি আসল শব্দটি কি বলছে এটি হচ্ছে ইসিম মফুল মশহুর শব্দটি হচ্ছে ইসিম মফুল মিন শাহারতুল আমরা আরবরা বলে শাহারতুল আমরা এই ফেল থেকে সাহারা এসর থেকে সাহারত না তাই না সাহারত এই সাহারত থেকে মশহুর শব্দটি ইসিম মফুল হয়েছে সাহারতুল আমরা মানে কি হয় এজা আলাম তহু কখন বলে এই বাক্যটি জুমলাটি যখন কোনো কিছুর কি করে ঘোষণা করে এলান করে দেয় আজহার তহু বা প্রকাশ করে দেয় যখন আমি তার ঘোষণা করলাম অথবা প্রকাশ করে দিলাম তখন আমি বলবো সাহারতুল আমরা এর নামকরণ কেন হইল বলছে অসম্মিয়া বেজালিকা এই নামকরণ হয়েছে এর সম্মিয়া সাম্মা সম্মি মানে নাম রাখা এর নাম এই রাখা হয়েছে মশহুরের নাম মশহুর রাখা হয়েছে কেন লেজহুরহি তা প্রকাশিত হওয়ার কারণে বা তা প্রসিদ্ধ হওয়ার কারণে প্রকাশ প্রকাশিত সবাই জানে মশুর এই হাদিস হ্যাঁ বা প্রসিদ্ধ হাদিস সেই জন্য মশহুর কে মশহুর বলা হয় বা মানে খ ইস্তিলাহান মানে পারিভাষিক অর্থ কার পরিভাষায় মহাদ্দেশিনদের যারা হাদিসের পণ্ডিত তাদের পরিভাষায় কারণ এগুলি হচ্ছে পরিভাষা শরীয়তের পরিভাষা নয় যদিও শরীয়তের সাথে সম্পর্কিত কিন্তু এগুলো মহাদ্দেশিনদের তাদের ব্যক্তিগত এগুলি যখন হাদিসের তারা বিভিন্ন ভাগ করেছেন তখন এগুলি তাদের পরিভাষা তারা তারা কায়েম করেছেন আর যখন বলবো সলাৎকে সলাৎ বলে সলাৎ জাকাত হাজ এগুলোকে বলে শরীয়তি পরিভাষায় কারণ এগুলি শরীয়ত সরাসরি শরীয়ত এগুলো ইস্তেলাহান মানে পারিভাষিক অর্থ কি মা ফিকুল্লে তাবাকাতিন এমন হাদিসকে বলা হয় মা মানে এমন হাদিসকে বলা হয় আল মাসহুর মা রাহ আসলে এরকম ছিল মাসহুর ওই হাদিসকে বলা হয় যাকে এই যে মা মানে যাকে যেই হাদিসকে বর্ণনা করেছে তিন ব্যক্তি বা ততোধিক কমের পক্ষে তিন ব্যক্তি আর ফাক্সার বা তার অধিক ততোধিক ফি করলে তাবাকাতিন এক জায়গায় শুধু না প্রত্যেক স্তরে প্রত্যেক তাবাকা মানে প্রত্যেক স্তরে ততধিক কতদূর পর্যন্ত যাবে মানে এতদূর আবার না পৌঁছে যায় প্রত্যেক স্তরে যে মোতাবাতের পর্যন্ত পৌঁছে গেছে না আবার মোতাবাতের পর্যন্ত যদি পৌঁছে যায় ওর বর্ডার পর্যন্ত তাহলে আর মাসুর থাকবে না তখন ওর নাম মোতাবাতের হয়ে যাবে মালাম ইয়াবলোক হাদ্দার তাওয়াতর যতক্ষণ পর্যন্ত মোতাওয়াতের হওয়ার সীমানা পর্যন্ত না পৌঁছে হাদ মানে সীমানা বর্ডার মোতাওয়াতের হওয়ার সীমানা পর্যন্ত যতক্ষণ না পৌঁছে তাহলে মোতাওয়াতের প্রত্যেক স্তরে দশটি দশটি করে লোক বর্ণনা করছে প্রত্যেক স্তরে কোনো জায়গায় কম নেই তাহলে তখন আর তো মশুর থাকবে না তখন মোতাবাতের হয়ে যাবে কিন্তু দেখা গেছে যে কোন স্তরে দশটা এসে কিন্তু অন্য স্তরে গিয়ে চারটি হয়ে গেছে হ্যাঁ তিনটি হয়ে গেছে তাহলে তাহলে মশুর তিনের কম হয়নি তিনের কম হয়ে গেলে তখন কিন্তু আবার নেমে যাবে আজিজে নেমে যাবে তখন ওটাই বলছেন আবার তর্জমা করবো কি না যথেষ্ট মিসালহু এর উদাহরণ এমন কোন হাদিস আছে বহু হাদিস আছে হাদিসের কিতাব মশহুর মশহুর হাদিস অনেক রয়েছে মানে মহাদিসদের সংজ্ঞায় যে মশহুর যে হাদিসগুলিকে বলা হয় এরকম হাদিস অনেক রয়েছে তার মধ্যে একটি হাদিস হচ্ছে এই হাদিস যে হাদিসটি কিছুদিন আগে কিতাব পড়ানো হয়েছে কিতাবুল ইলমে কিতাবুল ইলমে হাদিসের তর্জমা হয়ে গেছে ওখানে কি আছে হাদিস কার মুখস্থ আছে মিনাল এবাদে আছে বখারি শরীফে তাহলে উনি হয়তো অন্য কিতাব থেকেও নিতে পারেন কারণ এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারিও করেছেন ইমাম মুসলিমও করেছেন ইমাম তাবরানিও করেছেন ইমাম আহমদও করেছেন খাতিব বাগদাদিও করেছেন কয়টি কিতাব হইল বোখারিতে আছে মুসলিম আছে তাবরানিতে আছে আহমাদে আছে খতিব বাগদাদি তারিখ বাগদাদিও আছে তাহলে এই হাদিস এই হাদিসে যে শব্দ মিন সদ্দির অলমা বখারি শরীফের নেই হয়তো কেন সহি বখারিতে যে হাদিসটা আমরা কিতাবুল ইলমে পড়েছি আবার দেখিয়ে দিই আপনাদেরকে হাদিস তো আপনারা মুখস্থ করেন না কেমন করে শাইখ হবেন সব আন আব্দুল্লাহ বিন আস রাদিয়াল্লাহু الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد আমি কি বললাম বললাম না যে মিনাল ইবাদে মিনাল ইবাদে বুখারী শরীফ মিনাল ইবাদে আছে ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবদিল উলামা ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতা বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু বাকিটা একই রকম প্রায় আছে হাত্তা ইযা লাম ইয়াবকা আলেমুন এখানে এখানে আছে হাত্তাইজ আলাম ইউবকে আলেমান আর দুই রকমই তখন ব্যাখ্যা ঠিক বলেছিলাম যে দুই রকমই আছে যদি আলেমুন হয় তাহলে লাম ইয়াবকা হ্যাঁ ফেল্লাজিম হবে কোনো আলেম অবশিষ্ট থাকবে না আল্লাম ইউবকে আলেমান আলেমান যদি মফুল হয় তো আল্লাহ পাক যখন কোনো আলেমকে অবশিষ্ট রাখবেন না বাকিয়া মানে অবশিষ্ট থাকা আর আবকা ইউবকি মানে হচ্ছে অবশিষ্ট রাখা আল্লাহ যখন কোনো আলেমকে অবশিষ্ট রাখবেন না এখানে তাহলে শব্দের দুই জায়গায় পার্থক্য রয়েছে হাদিস সের শব্দের পার্থক্য রয়েছে কিন্তু অর্থের দিক দিয়ে ভাবের দিক দিয়ে ঠিক আছে আপন জায়গায় বলছেন যে নিশ্চয় আল্লাহ ফাকরবুল আলমিন এলেমকে ছিনিয়ে নেবেন না আলেমদের সিনা থেকে হঠাৎ করে এলেমকে ছিনিয়ে নিয়েছেন একটা আলেম আলেম ছিল ভালো আলেম ছিল আর সকালবেলা ঘুম থেকে উঠছে তো দেখছি যে এলেম আর নেই সিনাতে সব হারিয়ে গেছে এমন হবে এইরকম করে আল্লাহ এলেম ছিলেন যে বড় আলেম হয়েছে যতটা হয়েছে হয়েছে আল্লাহ এলেম অন্তর থেকে যে যতটা শিখেছে থাকবে ছিনিয়ে নেবেন না তাহলে এলেম যে পৃথিবী থেকে উঠে যাবে কোরআন হাদিসের এলেম উঠে যাবে তৌহিদ সুন্নাতের এলেম উঠে যাবে বড় আলেম হবে না কেমন করে ইলমা তবে আল্লাহ এলেমকে গ্রহণ করে নেবেন নিয়ে নেবেন বেকাবুজুল ওলামা ওলামাদেরকে গ্রহণ করে মানে আলেমরা মারা যাবেন আলেম মারা গেলে নতুন মাদ্রাসা থেকে প্রোডাকশন হয়ে আলেম তৈরি হয়ে আসতে হবে আর বড় আলেম হবে না আজকাল মাদ্রাসাগুলিতে চলে যান আলিয়া মাদ্রাসায় যান আর কৌমি মাদ্রাসায় যান আগের জামা নেই আলিয়া মাদ্রাসাতে বড় বড় আলেম তৈরি হয়েছে আজকের থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে আমরা জানি সে মুরব্বী আলিয়া মাদ্রাসা পড়েছে কামেল পাশ কিন্তু বড় বড় আলেম তৈরি হয়েছে তার আর আজকাল আলিয়া মাদ্রাসা মানে সবচেয়ে দুর্বল আর কমি মাদ্রাসাতেও শতকরা দুটো তিনটে ভালো যদি মোটামুটি ভালো ধরেন তাও শতকরা দু তিনটে শতকরা দুটো তিনটে যদি ভালো হয় তাহলে সেই জাতির অবস্থা কি হবে একশোটা পড়াশোনা করে দুটো হয়তো ভালো আলেম হলো না ভালো আলেম তো ওইরকম হইতেই পারে না কোন রকম ডিগ্রি মুফতি আর কি নিয়ে আছে বা সত্যি মনে করছে বাপরে বাহ হাট হাটহাজারিতে ফারে গেছে আরবি ওই আপনাদের মতো আনা ফিরু আনা ফি কালাম শুদ্ধ আরবি বলার ক্ষমতা নেই বারো বছর পরে ও দাওরা ফারে হয়ে এসছে আর কামেল পাশ করে এসছে আপনি যেমন স্কুলে পড়ালো আনাফি কালাম আনাফি রু করছেন ও ওইরকমই করছে বাস্তব সত্য হাত্তা ইজাল্লাম ইউবকে আলেমান এমনকি যখন আল্লাহ পাক আলেমকে অবশিষ্ট রাখবেন না ইত্তাখাজান নাসর জোহাল্লা তখন জাহেল নেতাদেরকে আল্লাহ পাক কি নাকি মানুষরা কি করবে জাহেলকে নেতা বানিয়ে ফেলবে নেতা বানিয়ে ফেলবে ধর্মীয় নেতা আর দুনিয়ারও নেতা দুনিয়ার নেতা দেখেন আজ রাজনৈতিক নেতা আওয়ামী লীগ বিএনপি যাদের ফতুয়ায় তারা চলছে স্ট্রাইক করো স্ট্রাইক করো ফতুয়া কার চলছে কোন আলেমের ফতুয়া চলছে কি রাজনৈতিক নেতার মতো অত সব জাহেল নেতা হারাম করতে বললেও করছে অন্যায় করতে বললেও বলছে কারো বাড়ি ঘর ভাঙো মারো ধরো সব করছে সব জাহেল নেতা আর ওই রকমই মাদ্রাসা মসজিদে এমাম হবে সেসব জাহেল নেতা মানে ফতুয়া দেবে তো এলেম নেই দেখা দেখি ফতুয়া শুনে শুনে ফতুয়া ফাঁসু তাদেরকে জিজ্ঞাসা করবে লোকেরা সমস্যার সমাধানের জন্য না জেনে ফতুয়া দেবে বিনা এলেম ফতুয়া দেবে এলেম তো নেই দেখা দেখি হতো ফদাল্লু আদাল্লু নিজেও গুমরা হবে তারা আর ওয়াদাল্লু অন্যদেরকেও পথভ্রষ্ট করবে গুমরা করবে এই হাদিসটি কয় কিতাবে আছে পাঁচটি কিতাবে আছে এর একটা নকশা এখানে দিয়েছে নকশাটা বুঝার চেষ্টা করবেন নবী করিম নিচের দিকে দেখেন নবী করিম সাল্লাম আছে কিতাব যার কাছে দেখবেন নবী করিম থেকে কজন সাহাবি বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন আমর দেখেন বোখারিতে আছে আবদুল্লাহ বিন আমর পড়লাম না হাদিস তারপরে আছে মুসলিমও আছে আবদুল্লাহ বিন আমর ওপরে দেখেন ওপরে লেখা আছে কিন্তু বোখারি মুসলিম তাবরানি আহমদ খাতিব আছে না ওখানে আবদুল্লাহ বিন আমর থেকে দুটো তীর গেছে আর দুটো গিয়ে বোখারি মুসলিমে লেগেছে উপর দিকে দেখেছেন তাহলে বোখারি মুসলিম দুই কিতাব আবদুল্লাহ বিন আমর আজ থেকে বর্ণিত আর তাবরানিতে আবহেরা থেকে বর্ণিত মুসনাদ আহমদ জিয়াদ বিন লবিদ থেকে বর্ণিত ওপরে দেখেন মুসনাদ আহমদ দিয়ে লেগেছে আর খাতিব বাগদাদি বর্ণনা করেছেন মায়েশ রাজি আল্লাহ তালানা থেকে তাহলে সাহাবি কয়জন হয়ে গেলেন চারজন তিন বা ততোধিক বলা হয়েছে হলো না চারজন তিনের বেশি হয়ে গেল ওপর দিয়ে গিয়ে দেখেন যে আবদুল্লাহ বিন আমর থেকে উরুয়া বর্ণনা করেছেন হ্যাঁ আবু হরার থেকে আবু সালমা বর্ণনা করেছেন তাবেই তারা জিয়াদ বিন লাবিদ থেকে সালে বিন আবিল জাহাদ বর্ণনা করেছেন মায়া সরদি আল্লাহ তালানা থেকে উরুয়া বর্ণনা করেছেন বোঝা গেছে কজন হলো তাহলে অরুয়া আবু সালমা সালে বিন আবিল জাহাদ হ্যাঁ তিনজন তিন সাইডে তিনজন লিখা আছে বাম দিক হ্যাঁ ওরোয়া ওরোয়া ইবিন জি মায়েশা আল্লাহ বোনের ছেলে খালা খালার থেকে বর্ণনা করছেন এখানে তো তাহলে এখানে তিন হয়ে গেল তো তিন কমপক্ষ হইতে হবে তিনের দুই যদি হয়ে যেত তো গোলমাল হয়ে যেত আবার মশহুর হইতে পারতো না হাদিস গরিব হয়ে যেত এবার বোঝা গেছে হ্যাঁ। ওপরে দেখেন তারপরে তাহলে সাহাবির ছাত্র এই তাবেই তিনজন আর তাবেইদের ছাত্র অরুয়ার ছাত্র তার ছেলে হেসাম বিন ওরুয়া আর আবু সালমানের ছাত্র এমাম জোহরি ইবিনে শাহাব জোহরি সালেম বিন আবিল জাহ তাবেরি ছাত্র হচ্ছে আমাস সালেমান বিন মেহরান আল আমাস আল কুফি অরুয়ার ছাত্র আর এক ছাত্র হচ্ছে মুসা অকবা তাহলে কজন হয়ে গেল ওখানে হেসাম জোহরি আমাস মুসা অকবা চারজন সাইডে চারজন লেখা আছে ঠিক আছে না তারপরে এদের থেকে বর্ণনা করেছেন এমাম মালিক হেসাম বিন উরুয়া থেকে বোখারিতে যা আছে এমাম মালিক বিন আর চার এমামের এক এমাম মহাত্মা মালিকের যিনি সংকলনকারী মহাদেশ ইমাম উদারিল হিজরা ইমাম মালিক দ্বিতীয় জরির হ্যাঁ, তিন নম্বরে আলাইবিন সালাইমান আর তারপরে ওয়াকিবুল জার্রাহ চার নম্বর পাঁচ নম্বরে আবদুল্লাহ বিন সাই তাহলে পাঁচজন হয়ে গেল এখানে আরো বেড়ে গেল সর্বনিম্ন কত শর্ত লাগানো হয়েছিল তিন তিন হলো চার হলো পাঁচ হয়ে গেল এখানে তারপরে তার উপরে এমাম মালিক থেকে বর্ণনা করেছেন ইবিন আবি ওয়েস জরির থেকে বর্ণনা করেছেন কোতাবিন সাঈদ আলাইবিন সালেমান থেকে বর্ণনা করেছেন মোহাম্মদ বিন আমর আনাবি তারপর ওকি থেকে আবদুল্লাহ আনাবি আবদুল্লাহ বিন সাঈদ থেকে বকরিবিন ইবিন সাদাকা পাঁচজনরা ঠিক আছে তারপরে ইবনা আবি ওয়েস হচ্ছেন ইমাম বুখারির ওস্তাদ ইমাম বুখারি শিক্ষক হচ্ছেন ইবন আবি ওয়াইস বারবার অনেক জায়গায় আছেন অনেক হাদিস বর্ণনা করেছেন এই ওস্তাদ থেকে ইমাম বুখারি মুসলিম তাবরানি আহমদ খাতিব কজন হয়ে গেছেন এখানেও এখানে আরো আছে আদা মিনার রোয়াত তো যাই হোক মানে অনেক বর্ণাকারী কথা বর্ণনা করেছেন এতটুকু শুধু করে রেখে দিয়েছেন তাহলে এই হাদিস কি মশহুর যেমন এই এই নকশা থেকে এই হাদিসটা যে মশহুর এটা স্পষ্ট হলো উদাহরণ কত সুন্দর আর তার তাতে জানতেও পারলেন ইমাম বোখারি রহমতুল্লাহ আল্লাহ নবী সাল্লাম থেকে হাদিস নিয়েছেন কয় স্তরে এগুলোকে তাবকা বলে ইমাম বোখারির একটা তাবকা হ্যাঁ তার ওস্তাদে দরকার ইবিন আবি ওয়াইস কোথায় বিন সাইদ এটা দুই তারপর ইমাম মালিক তার ইমাম বোখারির ওস্তাদের ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক ইমাম বোখারির ওস্তাদের ওস্তাদ হচ্ছেন হ্যাঁ কে ইমাম মালিক যেমন আল্লাহ নাসুদ্দিন আলবানি আমাদের ওস্তাদ নন কিন্তু আমাদের অনেক ওস্তাদের ওস্তাদ মদিনের ইউনিভার্সিটিতে উনি পড়াইতেন আজকে থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে প্রথম যখন মদিন ইউনিভার্সিটি খুললে তখন শেখ বিনবাজ পড়াইতেন আল্লাহ নাসুদ্দিন আলবানী পৃথিবীর দুই বড় আলেম পড়েতেন মদিনা মসজিদে তো তখন আমাদের যে ওস্তাদগুলি মদিনা মসজিদিতে আমার বিশ বছর আগে আমরা পড়লাম বিশ বছর হয়ে গেল মদিনা মসজিদে অ্যাডমিশন হয় একুশ বছর প্রায় হয়ে গেল তো তখন আমাদের যে ওস্তাদগুলি ছিলেন তারা আলবানী সাহেবের কাছে অনেকেই পড়েছেন অনেকে পড়াশোনা করেছেন তাহলে আমাদের উদাহরণটা আলবানী সাহেবের সাথে ওই রকমই যেমন এমাম বোখারি রহমতুল্লাহ উদাহরণ এমাম মালিকের সাথে চরমনায় তরিকা দাদাপীর দাদা পীর জি বেদাতি তরিকা তো কোরআন এবং হাদিসের ওস্তাদ ঠিক আছে ওস্তাদ কিন্তু পীরতন্ত্রের ওস্তাদ ওস্তাদ এগুলো বিদাত তারপরে এমাম এমাম মালিক থেকে বর্ণনা করেছেন হিসামে নুরা তাহলে কত হলো এমাম বুখারির ওস্তাদ এক পিড়ি দুই পিড়ি এমাম মালিক তৃতীয় পিড়িতে গিয়ে হিসাম বিন অরুয়া তাবা তাবি আর চতুর্থ পিড়িতে গিয়ে তাবে অরুয়া আর পঞ্চম পিড়িতে গিয়ে সাহাবি আর ছয় নম্বরে গিয়ে নবী করিম সাল্লাম এই হাদিস সনদটা একটু লম্বা বেশিরভাগ হাদিস গুলি নবী সাল্লা সাল্লাম থেকে ইমাম বখার রহমতুল্লাহ আলীকে মিলেছে ছয় নয় পাঁচ চার এরকম আর প্রায় চল্লিশের কাছাকাছি হাদিস রয়েছে সহি বোখারিতে যেগুলি হচ্ছে সোলাশি সেই হাদিস গুলোকে বলে সোলাশি সোলাশি মানে তিন পিঁড়ি দিয়ে হাদিস পৌঁছে গেছে নবী করিম সাল্লাম এরকম চল্লিশের বেশি হাদিস রয়েছে সহি বোখারিতে ইমাম বখারি রহমতুল্লাহ ওস্তাদ একজন এক পিঁড়ি হলো আর ওস্তাদের ওস্তাদ আর একজন আর তারপরে সাহাবি নবী করিম সাল্লাম থেকে পৌঁছে যাচ্ছে নবী সাল্লাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে এটাকে পাঁচ পিড়ে বলা যেতে পারে এটাকে কয় পিড়ি হচ্ছে এবং বখারির স্তরটা বাদ দিলে এক দুই তিন চার পাঁচ পাঁচের পরে নবী সাল্লাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে ওই হাদিসগুলি সোলাশি আমি কিছু সোলাশি হাদিস নিয়ে এসে দেখতে হবে আমাদের দেশের যে বোখারিটা ছাপছে যেটা পাওয়া যায় সেটাতে লিখা থাকে সাইডে যে এই হাদিসগুলি সোলাশি কারণ বোখারিতে খুঁজতে হবে এখন এখানে লেখা থাকে না তো এই সোলাশি হাদিস কিছু দেখিয়ে দিলে বোঝা যাবে কিভাবে নবী সাল্লাম থেকে নবী সাল্লাম থেকে বর্ণনা করেছেন সাহাবি আর সাহাবি থেকে তাবেই আর তাবেই থেকে তাবা তাবি আর তাবা তাবি থেকে এমাম বুখারি তাবা তাবি থেকে এমাম বুখারি রহমতুল্লাহ আলী নিয়েছেন হাদিস তারপর মুস্তাফিজ আর একটি নাম হচ্ছে মহাদেসিনদের ভাষায় মুস্তাফিজ মুস্তাফিজ এটি হচ্ছে অপর্ণা নাম মশহুরের এটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ মশহুর তবে কারো নিকটে মুস্তাফিজ আর মশুরে কিছু পার্থক্য আছে সেগুলি বর্ণনা করবে ইনশাআল্লাহ তাহলে আগামী সপ্তাহে এটা অর্থ করার দরকার নাই তবে আমি অর্থ করে দিচ্ছি এমনি যখন অর্থ করবেন মোখাত্তাত মানে হচ্ছে যেটাকে বলা হয় নকশা সাধারণ ভাষা আমাদের নকশা ইংরেজিতে প্ল্যানিং হ্যাঁ এই জন্য আপনাদের নাইনটি ওয়ান কে কি বলে মোখাত্তাত ওয়াহেদ তিসি সেভেন্টি ওয়ান বলে মোখাত্তাত ওয়াহেদ সাবিন মোখাত্তাত সামানিয়া আর ওয়ান আরব যারা ইন্ডিয়া বাংলাদেশের লোক মোহাত্তাতকে আরব কিছু বিকৃত করে বলে কি বলে মহাত্মা বলে খাওয়াকে তাকের মহাত্মা বলে আর সামানিয়াকে তামানিয়া বলে হম মহাত্তা তামানিয়া প্রথম যখন শুনতাম ওদের কাছে মানে মাহাত্মা মানে তো পেট্রোল পাম্প তো মাহাত্মা পেট্রোল পাম্প নাকি আর তামানিয়া তামানিটা তো বুঝা যেত যাক সামানিয়াকে তামানিয়া বলছে কিন্তু মহাত্মা মহাত্মা পরে দেখলাম যে না আসলে মুখাত্তাত এগুলো যখন শহরের প্ল্যানিং তৈরি করে মিউনিসিপ্যালিটি তখন এক প্ল্যানিং করেছে তো প্ল্যানিং করে নম্বর দিয়েছে এটা আট নম্বর প্ল্যানিং ইয়ে, নম্বর আট আর এটা হচ্ছে প্ল্যানিং নম্বর একাত্তর প্ল্যানিং নম্বর একানব্বই এ হচ্ছে আসে মখাত খামসু সাবিন যে গার্নাটা বলছে যেটা হসপিটাল এলাকা এটা পঁচাত্তর নম্বর প্ল্যানিং শহরের প্ল্যানিং এর মধ্যে এই এলাকাটার নাম ওইভাবে নাম পড়েছে কোনো মহল্লার নাম দেওয়া হয়নি এখন ওগুলোর চেঞ্জ হয়ে গেছে এখন মহল্লার নাম দিয়ে দিয়েছে হাইয়ে বাদার হাইয়ে ওহদ এসব হয়ে গেছে নাম হ্যাঁ তো বলছে মোহাত্তাদ আসানিদ ইসনাদের জমা হচ্ছে আসানিদ ইসনাদের জমা হচ্ছে আসানিদ সনদ সমূহের কি নকশা কোন হাদিসের এ হাদিসের ইন্নাল্লাহ ইলমা ইন্তেজান হাদিসের সনদগুলির নকশা যদি হাদিস ইন্নাল্লাহ ইলমা যে মশহুর হাদিস এই হাদিসের নকশা এখানে দেওয়া হয়েছে দেখেন নাম যারা বর্ণনা করেছেন আর তাদের তারা যাদের কাছ থেকে হাসিল করেছেন নবী পর্যন্ত হাদিসটা পৌঁছেছে এইভাবে এ হচ্ছে সনদ এটাকে যদি ভালো করে বুঝে নেন তাহলে সনদ বুঝতেও সুবিধা হবে সনদ অনেকে বুঝে না যে সনদ বাকি তো সনদ এখানে বুঝতে সুবিধা হবে শেষখানে একটু কথা আছে ফাহাজ আল হাদিস রাওয়াহু সালাসাতুন ফাকসার এই হাদিসটিকে তিনজন বা তিনজনের বেশি বর্ণনা করেছে একটি জায়গায় শুধু তিনজন আছে তাই না এবং তার বেশি বাকি চারজন অথবা পাঁচজন দুই জায়গায় চারজন আছে আর দুই জায়গায় পাঁচজন আছে বা তিন জায়গায় পাঁচজন আছে ফিকুল্লে তাবাকাতে মিন তাবাকাতে ইসনাদি এই সনদের প্রত্যেকটি স্তরে স্তরগুলির প্রত্যেকটি স্তরে বেনা আন আলা জালেকা সুতরাং এর ওপর ভিত্তি করে এটার তর্জমা লিখে নেন ফাহাজ আল হাদিস রাহু সালাসাতুন এই হাদিসটিকে তিনজন বর্ণনা করেছেন ফা আকসার বা ততোধিক ফিকুল্লে তাবাকাতিম মেন তাবাকাত ইসনাদিহি এর সনদের স্তর সমূহের প্রত্যেক স্তরে প্রত্যেক স্তরে তিনজন অথবা তার বেশি কি করেছেন বর্ণনা করেছেন ফা বেনা আন আলা জালেকা সুতরাং এর ওপর ভিত্তি করে বেনামার ভিত্তি করা এই জন্য বিল্ডিংকে বেনা বলে আর যে বিল্ডিং এর কাজ করে রাজমিস্ত্রি তাকে বান্না বলে বেনা আন আলা হাজা এর ওপর ভিত্তি করে ইউসাম্মা হাজাল হাদিস এই হাদিসের নামকরণ হয়েছে বিল মশুর মশুর হ্যাঁ মশুরের যেহেতু সংজ্ঞা হচ্ছে যে কমের পক্ষে তিন হইতে হবে প্রত্যেক স্তরে আর তিনের বেশি এতে আছে তিন বা তার বেশি আছে সেজন্য এই হাদিস এর উপরে এই তারিফ বা সংজ্ঞার উপর ভিত্তি করে হচ্ছে মশুর وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين